أنصار أنصار أنصار أنصار أنصار أنصار সাহায্যের নাম অংসার সহযোগিতার নাম অংসার অংসার অংসার অংসার অংসার অংসার অংসার দিনের জন্য ধর দেওয়ার নাম আনসার মুহাজিরকে স্থান করির নাম আনসার দিনের জন্য ধর দেওয়ার নাম আনসার মুহাজিরকে স্থান করির নাম আনসার আনসার আনসার আনসার أنصار أنصار أنصار সাহায্যের নাম أنصار সহযোগিতার নাম أنصار أنصار أنصار أنصار أنصار أنصار أنصار দিন বিজয়ের জন্য প্রয়োজন অংশার মহাজিরদের জন্য প্রয়োজন অংশার দিন বিজয়ের জন্য প্রয়োজন অংশার মহাজিরদের জন্য প্রয়োজন অংশার দিয়ে দাও তুমি মহাজির ভাইকে স্থান দিয়ে দাও তুমি মহাজির ভাইকে স্থান হয়ে যাবে ভাই তুমি আনসার أنصار أنصار أنصار أنصار أنصار أنصار সাহায্যের নাম أنصار সহযোগিতার নাম أنصار انصار انصار انصار انصار انصار انصار দিনের জন্য ঘর দেওয়ার নাম انصار মুহাজির মুহাজিরকে স্থান দান করেন নাম انصار দিনের জন্য ঘর দেওয়ার انصار مهاجرকে স্থান দেওয়ার নাম انصار انصار انصار انصار انصار انصار انصار আনসার হয়েছিল মদিনার মুসলিম মহাজির হয়েছিল মুক্তার মুসলিম আনসার হয়েছিল মদিনার মুসলিম মহাজির হয়েছিল মদিনার মুসলিম দিয়ে দিয়েছে তারা নিজেদের ঘর দিয়ে দিয়েছে তারা নিজে সম্পদ হয়ে গেল তা মুহাজির সম্পদ দিয়ে দিল তারা নিজেদের সম্পদ হয়ে গেল তা মুহাজির সম্পদ আমরা হব আনসার মহাজির তুমি হও আগুয়ান আমরা হব আনসার মহাজির হও তুমি আগুয়ান আমরা হব আনসার মহাজির তুমি হও আগুয়ান আনসার আনসার আনসার আনসার আনসার আনসার সাহায্যের নাম আনসার সহযোগিতার নাম আনসার আনসার আনসার আনসার আনসার আনসার আনসার আনসার আনসার আনসার আনসার আনসার আনসার